আবদুল্লাহ ইবনু আমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন চল্লিশটি স্বভাবের মধ্যে সর্বোৎকৃষ্ট হল দুধ পান করার জন্য কাউকে বকরি দেয়া কোনো বান্দা যদি স্বভাবের আশায় এবং পুরস্কার দানের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে উক্ত চল্লিশ স্বভাবের যে কোনো একটির উপর আমল করে তবে আল্লাহ অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন হাসান রহমতুল্লা আলহী বলেন দুধেল বকরি মানহি দেয়া ব্যতীত আর যে কয়টি স্বভাব আমরা গণনা করলাম সেগুলো হলো সালামের উত্তর দেয়া হাঁচিদাতার হাঁচির উত্তরে ইয়ারহামুক আল্লাহ বলা পথ হতে কষ্টদায়ক বস্তু সরানো ইত্যাদি কিন্তু আমরা পনেরোটি স্বভাবের অধিক গণনা করতে পারলাম না